আর নয় সরকার বদলের কথা এইবার বদলে যাও জনতা আর নয় সরকার বদলের কথা এইবার বদলে যাও জনতা আর নয় সরকার বদলের কথা এইবার বদলে যাও জনতা মুক্তি পাবে তবে মাজলুমেরা মুক্তি পাবে তবে মাজলুমেরা আসবে ফিরিয়ে ফের মানবতা আর নয় সরকার বদলের কথা এইবার বদলে যাও জনতা আর নয় সরকার বদলের কথা এইবার বদলে যাও জনতা কাঁদবে না কোথাও আর অসহায় লোক মুছে যাবে হৃদয়ের যত আছে দুঃখ কাঁদবে না কোথাও আর অসহায় লোক মুছে যাবে হৃদয়ের যত আছে দুঃখ নিজ ভালো হই তবে জগত ভালো নিজ ভালো হই তবে জগত ভালো বলা আছে জ্ঞানীদের প্রবাদ প্রথা আর নয় সরকার বদলের কথা এইবার বদলে যাও জনতা আর নয় সরকার বদলের কথা এইবার বদলে যাও জনতা তত্র দেখছি আজ হানাহানি নিপীড়িত মানুষের আহাজারি তত্র দেখছি আজ হানাহানি নিপীড়িত মানুষের আহাজারি ওরা শুধু কাঁদছে আর বলছে ওরা শুধু কাঁদছে আর বলছে কেউ কি নেই পাশে গোচাতে ব্যথা আর নয় সরকার বদলের কথা এইবার বদলে যাও জনতা আর নয় সরকার বদলের কথা এইবার বদলে যাও জনতা জনতার মাঝে যদি থাকে চেতনা জ্ঞানী ছাড়া রাষ্ট্রনায়ক হবে না জনতার মাঝে যদি থাকে চেতনা জ্ঞানী ছাড়া রাষ্ট্রনায়ক হবে না জনতাই ভুল করে গুমরে কাঁদি জনতাই ভুল করে গুমরে কাঁদি নিজেরা নিজের ফাঁদে বলবো কার কথা আর নয় সরকার বদলের কথা এইবার বদলে যাও জনতা আর নয় সরকার বদলের কথা এইবার বদলে যাও জনতা খোদা ভীতি দিন প্রেম জো থাকে ঘোষ চাঁদা অপরাধে আর কে থাকে খোদা ভীতি দিন প্রেম যদি থাকে ঘোষ চাঁদা অপরাধে আর কে থাকে এসো না শপথ নি বদলে যাব এসো না শপথ নি বদলে যাব বাধ প্রতিবাদে মুরা থাকবো একথা আর নয় সরকার বদলের কথা এইবার বদলে যাও জনতা আর নয় সরকার বদলের কথা এইবার বদলে যাও জনতা মুক্তি পাবে তবে মাজলুমেরা মুক্তি পাবে তবে মাজলুমেরা আসবে ফিরিয়ে ফের মানবতা আর নয় সরকার বদলের কথা এইবার বদলে যাও জনতা আর নয় সরকার বদলের কথা এইবার বদলে যাও জনতা